হাদিস নম্বর বাহাত্তর عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لان اقول سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر احب الي مما طلعت عليه الشمس চারটি বাক্য উচ্চারণ করার মর্যাদা আবু হরেরা রদিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন আমার এই বাক্যগুলি উচ্চারণ করা সুবহান আল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহ ইল্লাল্লাহ আকবর অর্থাৎ আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই এবং আল্লাহ সবচেয়ে বেশি মহান ও শ্রেষ্ঠতর সেই সমস্ত বস্তু অপেক্ষা অধিক প্রিয় যে সমস্ত বস্তুর উপর সূর্যোদয় হয় শাহেহ মুসলিম হাদিস নম্বর বত্রিশ হাইফেন বন্ধনীর মধ্যে দুই হাজার ছয়শো পঁচানব্বই এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় পূর্বে ১৩ নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক এই হাদিসটির দ্বারা প্রমাণিত হয় যে এই চারটি বাক্যের এমন মহামর্যাদা রয়েছে যা অন্য বাক্যগুলির মধ্যে নেই এই বাক্য চারটি হলো سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر দুই উক্ত বাক্য চারটিকে অধিকতর পাঠ করার প্রতি এই হাদিসটি উৎসাহ প্রদান করে কেননা এই বাক্য চারটির পাঠককারীর জন্য মহান আল্লাহ মহা পুরস্কার রেখেছেন এবং মহা রেখেছেন